আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল আবদুল্লাহ ও রসুলহি নবীন মোহাম্মদ আলহি ও সাহবিহি আজমাইন ওমং তবি আহম বি ইহসানিন ইলায়ুমিদ্দিন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা সহিহুল বুখারি কিতাবুল আদাব শিষ্টাচার পর্বের ধারাবাহিক আলোচনায় আবারও আমরা শুরু করতে যাচ্ছি এ পর্যায়ে আমরা যে অধ্যায় থেকে আলোচনা শুরু করব ইমাম বুখারি রাহমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন এ পর্বে একুশতম অধ্যায় বাবু ওয়াদ ইসাবি ইফিল অধ্যায় বেঁধেছেন ছোট্ট বাচ্চা যারা তাদেরকে কোলে নেওয়া প্রসঙ্গে ছোট্ট বাচ্চাকে স্নেহ মায়া মমতা আদর সোহাগ দিয়ে কিভাবে গড়তে হবে কিভাবে তাদেরকে লালন পালন করতে হবে এ সম্পর্কে আমরা বেশ কিছু আলোচনা শুনেছি ইমাম বখারি রাহমাহুল্লাহ এখন অধ্যায় নিয়ে এসেছেন ছোট্ট বাচ্চাকে শুধু আদর করা নয় তাকে শুধু চুমু খাওয়া নয় তাকে শুধু জড়িয়ে ধরা নয় বরং তাকে কোলেও বসানো এ প্রসঙ্গে এ অধ্যায় নিয়ে এসেছেন অধ্যায় হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার দুই নম্বর হাদিস অম্মুল মুমিনিন আয়েশা রদিয়াল্লাহ আনহা হাদিসটি বর্ণনা করছেন আন্না নবী সাল আলী হোসাল্লাম ওয়াদা আলাইহি বিমা কাছে একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে আসা হলো নিয়ে আসলে নবী সাল্লাহ আলী বাচ্চাকে তিনি কোলে নিলেন তাকে তাহনিক করলেন তাহনিক বলা হয় ছোট্ট বাচ্চাকে কোনো বিজ্ঞ দেনদার পরহেজগার মোত্তাকি মানুষের মুখে খেজুরের কিছু অংশ নিয়ে এরপর সেটা ছোট্ট বাচ্চার মুখে দেওয়া এটাকে তাহনিক বলা হয় সম্ভব অনুযায়ী করতে পারলে আলহামদুলিল্লাহ নবী সাল আলী হুসাল্লাম এর উপস্থিতিতে সাহাবাই কেরামগণ তাদের ছোট্ট বাচ্চাদেরকে নবী সাল্লাহ আলী হুসাল্লাম থেকেই এ তাহনিক করায় নিতেন নবী সাল্লাহ আলী হুসাল্লাম ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বসালেন এবং সেটা করলেন তাহনিক করলেন ফাবাল আলাইহি ছোট্ট বাচ্চা কোনো নিয়ন্ত্রণ মানে না নিজেকেও কন্ট্রোলে রাখতে পারে না ছোট্ট বাচ্চা কার কোলে রয়েছে অতটি বোঝে না সে নবী সাল আলী হোসাল্লামের কোলে তার স্নেহে ঢাকা তার মায়া মমতায় জড়িয়ে তিনি রেখেছেন ছোট বাচ্চা ফাবাল আলাইহে নবী সাল আলী হোসাল্লামের কোলে ছোট বাচ্চা পেশাব করে দিলে ফাদা বিমা তিনি পানি নিয়ে আসতে বললেন অতঃপর সেই পানি দিয়ে সেই অংশটুকু পরিষ্কার করে ফেললেন ধুয়ে ফেললেন এ হাদিসে স্পষ্ট বলা নেই ধুয়ে ফেলা না শুধু পানি ঢেলে দেওয়া তবে যতটুকু বোঝা যাচ্ছে আমরা অন্য হাদিসের আলোকে জানি বাচ্চা যদি ছোট হয়ে থাকে মায়ের দুধ ছাড়া এখনও অন্য কিছু খায় না ছেলে হয় তাহলে কাপড়ে পেশাব করলে সেই জায়গায় পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হয় পবিত্রতার জন্য আর যদি মেয়ে হয় তাহলে সেই জায়গাটুকি ধুয়ে ফেলতে হবে নবী সাল্লাহ আলী হোসাল্লাম ছোট্ট বাচ্চা কোলে নিলেন স্নেহ করলেন আদর করলেন বাচ্চা পেশাব করে ফেলল বাচ্চাকে ধমক দিলেন না বাচ্চার মাকেও ধমক দিলেন না আমরা অনেক সময় হয়তো অধৈর্য হয়ে যাই বিরক্ত হয়ে যায় তিনি বিরক্ত হলেন না সুবহান আল্লাহ অতএব এহাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে ছোট্ট বাচ্চাকে আদর স্নেহ দেওয়ার একটি অন্যতম বিষয় হলো তাকে কোলেও নেওয়া এরপরে ইমাম বখারি রহমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন বাবু ওয়াদ ইসাবি আল ফাখিদি বাইশতম অধ্যায় বাবু ওয়াদ ইসাবি আল ফাখিদি ছোট্ট বাচ্চাকে পায়ের উপরে বসানো সম্পর্কে এ অধ্যায় নিয়ে এসেছেন ইমাম বখারি রহমাহুল্লাহ এখানে হাদিস নিয়ে এসেছেন তিনি ওসামা বিন জাইদ রদি আল্লাহ আনহুমা এ হাদিসটি বর্ণনা করছেন ওসামা বিন জাইদ রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের খুবই স্নেহের পাত্র ছিলেন যাকে বলা হয় হেব্বু রাসুলিল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের প্রিয় পাত্র ওসামা বিন জাইদ তিনি বর্ণনা করেন কানা রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম ইয়া খুদনি ফাউকুনি আলা ফখদিহি ওয়াইকাইদুল হাসান আবনা আলী আলা ফখদিহি আল আখর সুম্মায়াদুম্মুহুমা সুম্মায়াকুল আল্লাহ হুম্মার হামহুমা ফা ইন্নি ওসামা বিন জায়েদ রাজি আল্লাহ আনহু বলেন নবী সাল্লাহ আলী হুসাল্লাম আমাকে খুবই স্নেহ করতেন আমাকে নিয়ে তিনি তার বসা অবস্থায় তার পায়ের উপর আমাকে বসালেন এক রানের উপর আমাকে বসালেন আর এক রানের উপর বসালেন হাসান বিনা আলী ফাতেমা রাজিয়াল্লাহ আনহার আলী রাজিয়াল্লাহ আনহুর বড় ছেলে হাসান রাজিয়াল্লাহ আনহুকে দুজনকে দুই রানের উপর বসিয়ে আমাদেরকে সুন্দরভাবে জড়িয়ে ধরলেন সুম্মা ইয়াকুলু এরপর বললেন আল্লাহ হুম্মার হামহুমা হে আল্লাহ এই দুই ছোট্ট বাচ্চাকে রহম করুন ফাইন্নি আর হামু হুমা আমি তাদের দুজনকে রহম করি আমি তাদের দুজনকে স্নেহ করি আমি তাদের দুজনকে মায়া করি মমতা করি সুতরাং আপনিও তাদের দুজনকে রহম করুন আল্লাহ আকবার রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম কি ধরনের আমাদের মাঝে তার উন্নত উত্তম আচরণের বর্ণনা তার কর্মকাণ্ডের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন ছোট বাচ্চাদেরকে তিনি শুধু কোলেই নিতেন না বরং এক নয় একাধিক বাচ্চাকেও তিনি এভাবে বসাতেন বসিয়ে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তাদেরকে স্নেহ করতেন তাদেরকে আদর করতেন তাদেরকে মায়া মমতা দিতেন এরপরে ইমাম বুখারি রহমহল্লা যে অধ্যায় পেতেছেন তেইশ নম্বর অধ্যায় বাবু হোসনিল আহদি মিনাল ইমান ইমানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল কোনো বিষয় সম্পর্কে গুরুত্ব দেওয়া কোনো বিষয় সম্পর্কে সচেতন হওয়া কোনো বিষয়কে যথাযথ সংরক্ষণ করা এটিও একটি ইমানই কাজ এ অধ্যায় ইমাম বুখারি রাহিমহল্লা হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার চারশত নম্বর হাদিস হাদিসটি অমুল মিনীন আয়েশা রাহ আলা আনহা হতে বর্ণিত তিনি বলেন মা তু আলা আতিন মা তু আলা খাদিজাতা আমি এমন কোনো মেয়ে মানুষের ব্যাপারে এতটুকু আমি সেই বিরক্ত বোধ করিনি বা এতটুকু আমি আমার গাইরত প্রকাশ হয়নি যতটুকু আমার খাদিজা আল্লাহ আনহার ব্যাপারে হয়েছিল সেটা কি ওয়ালাকাদ হালাকাত কাবলা আইয়াতি বেসালাসি সিনিন অথচ আমাকে বিয়ে করার পূর্বে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম যখন আমাকে বিয়ে করলেন তার তিন বছর আগেই খাদিজা আল্লাহ আনহা তিনি ইন্তেকাল করেছেন এরপরেও তার ব্যাপারে যতটুকু আমার বিবেকে বাধ্য অন্য কারো ব্যাপারে এতটুকু বিবেকে বাধ্য না কেন বিবেকে বাধ্য তিনি বলছেন আমি যখন শুনতাম নবী সাল্লাহ আলী হুসাল্লাম তার কথা বেশি বেশি স্মরণ করতেন তার কথা বেশি বেশি ভাবতেন তার কথা বেশি বেশি মনে করতেন বিভিন্ন প্রসঙ্গে তার কথা তুলে ধরতেন তখন আমার বিবেকে খুব বাধ্য বিষয়টি ওয়ালাকাদ আমারাহু রাব্বহু কেনই না করবেন কারণ আল্লাহ সুবহানা হুয়া তালা নবী সাল্লাহ আলী সাল্লামকে নির্দেশ দিয়েছেন আইউবাশিরাহা বেবাইতিন ফিল মিন ওয়া মিন আল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি সুসংবাদ দিয়ে দাও খাদিজাকে তার জন্যে জান্নাতে রয়েছে অন্যতম একটি অট্টালিকা সুবহান আল্লাহ যার কারণে নবী সাল আলী হুসাল্লাম খাদিজা রাজিয়াল্লাহ আনহার কথা বারবারই স্মরণ করতেন আর আমার বিবেকে সেটি বাধ্য আমি যেন মেনে নিতে পারতাম না ওয়াইং খ্যান লায়াতবাহু আশাচা সোম্মা ইহুদি ফি খোল্লাতিহা মিনহা নবী সাল্লাহ আলী তার প্রতি এতই মমত্ববোধ দেখাতেন খাদিজার প্রতি এতই তিনি নিজেকে মনে করতেন যে যখন কোনো ছাগল জবাই করতেন সেই ছাগল জবাই করে ছাগলের কিছু অংশ কিছু গোস্ত খাদিজার যারা বান্ধবী ছিল যারা প্রিয় যাদের সাথে উঠা বসা করতেন সম্পর্ক গভীর ছিল তাদেরকে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম উপহার হিসাবে এটা পাঠাতেন সুপ্রিয় দর্শক শ্রোতা এ হাদিসটিতে আমাদের শিক্ষা হলো ইমাম বুখারি রহমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন হসনুল আহাদি মিনাল ইমান কেউ যদি ভালো মানুষ হয়ে থাকে যার মর্যাদা যার বৈশিষ্ট্য অনেক রয়েছে তিনি হয়তো আজকে পৃথিবীতে বেঁচে নেই এর অর্থ এই নয় যে তাকে আমরা চিরতরে ভুলে যাব তা নয় বরং তার ভালো কথাগুলিকে আমাদের স্মরণ করা উচিত এবং তার জন্য কিছু দোয়া করা তাকে ভালো করে স্মরণ করা এটি আমাদের উচিত এই শিক্ষায় এ হাদিস আমাদেরকে দিচ্ছে কারণ আয়সা রদিয়াল্লাহ আনহা তিনি অত্যন্ত বিরক্ত বোধ করেই বলছেন যে আমার তিন বছর আগেই খাদিজা রাদিয়াল্লা আনহা মারা গেছেন তবু তার ব্যাপারে আমার সবচেয়ে বেশি বিরক্ত বোধ হতো কেন যে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম উঠতে বসতে চলতে ফিরতে বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে খাদিজা রাজিয়াল্লাহ আনহার কথা বেশি বেশি স্মরণ করতেন শুধু তাই নয় স্বয়ং আল্লাহ সুবাহানা হুয়া তালা খাদিজা রাজিয়াল্লাহ আনহার জন্য জান্নাতে অট্টালিকা নির্ধারিত রয়েছে বলে সুসংবাদ জানিয়ে দিয়েছেন সেজন্য আমার কাছে লাগত বিবেকে আসলেই এটি একটি মানুষ হিসাবেই অমুল মমিন আয়সারদিয়াল্লা আনহা যে তার প্রতি হিংসা করতেন তা নয় অমুল মমিন আয়সারদিয়াল্লা আনহা তিনি চাইতেন তিনি মনে করতেন যে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের স্ত্রী হিসাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেন তাকে বেশি ভালোবাসেন তাকে বেশি স্মরণ করেন তার কথা সবসময় মনে করেন এটি তিনি চাইতেন এজন্য অন্যের চাওয়াটা অন্যের কথা মনে করাটাকে তিনি মেনে নিতে পারতেন না এটা স্বভাবগতই প্রতিটি বিশেষ করে মেয়েদের এটি স্বভাব যদি একাধিক স্ত্রী কারো থেকে থাকে এক স্ত্রীর সামনে আরেক স্ত্রীর কথা স্মরণ করলে সেটি মেনে নিতে পারে না এটি স্বভাবগত কিন্তু তা হওয়া উচিত নয় কারণ আল্লাহ সুবাহানা হুয়া তালা স্বামীর অধিকার দিয়েছে একা সময় একাধিক অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা হলো চারটি স্ত্রী তিনি যদি সামর্থ্য থেকে থাকে শক্তি থেকে থাকে যোগ্যতা থেকে থাকে বিয়ে করতে পারেন তবে তার দায়িত্ব হলো সকলের প্রতি ইনসাফের সাথে মহামালাত করা সকলের সাথে ইনসাফের সাথে সকলের অধিকার সঠিকভাবে দিয়ে দেওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন তাই কারো একাধিক স্ত্রী হলে তার দায়িত্ব কর্তব্য হলো সঠিকভাবে সুন্দরভাবে সকলের প্রতি সমানভাবে আচরণ করা আল্লাহ রাবুল আলমিন এ হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনগুলিকে সুন্দর রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের আদর্শে যেন আদর্শবান হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিতে যাচ্ছি আবার ফিরে আসবো বিরতির পরে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত আসসালামু আলাইকুম ও বারাকাতু ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসলাম আপনাদের সামনে সহিহুল বুখারির কিতাবুল আদাব শিষ্টাচার পর্বের মূল্যবান হাদিসগুলি নিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসছি এ পর্যায়ে আমরা যে অধ্যায়টির আলোচনা শুনব চব্বিশতম অধ্যায় এমাম বুখারি রহমহল্লা অধ্যায় বেঁধেছেন বাহাবু ফজলি ইমান একজন ইয়তিম এতিমদের প্রতি দেখাশোনা পৃষ্ঠপোষকতার যে মর্যাদা সে মর্মেই হলো এ অধ্যায়টি আল্লাহ আকবার যে ব্যক্তির বাবা নেই সেই হলো পৃথিবীর বুকে অসহায় সবচেয়ে কারণ নবী সাল্লাহ আলী হোসাল্লাম স্বয়ং নিজেই তিনি একজন এতিম ছিলেন মানুষ এতিম হয়ে থাকে সাধারণত তার বাবা না থাকলে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যদি বাবা না থাকে তাকে এতিম বলা হয় নবী সাল্লাহ আলী হোসাল্লাম শুধু বাবা নয় অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় শুধু নয় বরং জন্মের পূর্বেই তিনি বাবাকে হারিয়েছেন জীবনে কোনোদিন চোখ দিয়ে বাবাকে দেখার সুযোগ হয়নি মাকে হারিয়েছেন ছোট্ট বয়সেই এমনকি পরবর্তীতে তিনি থাকলেন দাদার পৃষ্ঠপোষকতায় অপ্রাপ্ত বয়সেই তিনি দাদাকেও হারালেন সুতরাং তার চেয়ে বড় ইয়েতিম যেন পৃথিবীতে আর কেউ নেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তার এই অবস্থা তিনি নিজে উপলব্ধি করেছেন নিজে অনুভব করেছেন যে আসলে এই মানুষ এতিম হলে কোন পর্যায়ে তার অবস্থা হয় কিভাবে থাকে সে বিষয়টি কঠিন বিষয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই অধ্যায় সেই এতিমের প্রতি কি ধরনের আচরণ হতে পারে সেই আচরণ হলে এর প্রতিদান এর ফজিলত কি রয়েছে সে মর্মে আমরা শুনব রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন হাদিসটি সহিউল বুখারির ছয় হাজার পাঁচ নম্বর হাদিস সাহাল বিন সাদ রদি আল্লাহ আনহু বর্ণনা করেন নবী সাল্লাহ আলী হুসাল্লাম থেকে তিনি বলেন আনা ওয়াকা ফিলুল চিমি ফিল জান্নাতে হা কাদা ওয়াকালা বি ইসবাইহি আসাব্বাবা ওয়ালবুস্তা নবী সাল্লাহ সাল্লাম বলেন আমি এবং ইয়তিমের পৃষ্ঠপোষক যে ব্যক্তি ইয়তিমকে দেখাশোনা করে এতিমকে সুন্দরভাবে লালন পালন করে ইনসাফের সাথে তার প্রতি আচরণ করে সেই আমি এবং ইয়তিমের পৃষ্ঠপোষক দুজনে জান্নাতে কাহা তাইনি এই দুটি আঙ্গুলের মতো সুফহান আল্লাহ এই দুটি আঙ্গুলের মতো দুটি আঙ্গুল যেমন কাছাকাছি একটা থেকে আরেকটার তেমন দূরত্ব নেই ঠিক ভাবে নবী সাল্লাম বলেন আমি এবং যে এতিমের পৃষ্ঠপোষক উভয়ে আমরা এভাবেই জান্নাতে স্থান লাভ করব। অর্থাৎ এ হাদিস বলে দিচ্ছে যিনি আল্লাহকে ভয় করে এতিমের প্রতি সদয় হয়ে ইনসাফের সাথে সুন্দরভাবে সঠিকভাবে এতিমকে লালন পালন করবেন এতিমের পৃষ্ঠপোষকতা করবেন আল্লাহ সুবহানা হাত আলা সেই ব্যক্তিকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের সাথে জান্নাতে অবস্থান করার সুযোগ করে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা অতএব সমাজে বহু এতিম রয়েছে এতিমখানায় বহু এতিম রয়েছে আপনার পক্ষে সাধ্য সামর্থ্য হলে এতিমদের কথা কখনো আপনি ভুলবেন না এতিমদের কথা আপনি স্মরণে রাখবেন যেখানে পাওয়া যায় এতিম যদি নিজেদের হয়ে থাকে তাহলে আপনার একটি দায়িত্ব আরও আত্মীয় হিসাবে বা নিজের প্রতিবেশী হিসাবে সেই ইতিমের খোঁজখবর নেওয়া আর যদি না হয় দূরেরও হয়ে থাকে তাহলে আপনি সেই ইতিমের প্রতি যদি সদয় হয়ে এ আচরণ প্রদর্শন করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতে স্থান নির্দিষ্ট হয়ে যাবে শুধু জান্নাতেই নয় মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের সাথে জান্নাতে স্থান হবে আল্লাহ আমাদের সকলকে এতিমদের অসহায়দের প্রতি সুন্দর সহজ ভালো ব্যবহার করার তৌফিক দান করুন আমিন এ পর্যায়ে আমরা পরবর্তী অধ্যায়ে যাচ্ছি ইমাম বুখারি রহমাহুল্লাহ এরপরে যে অধ্যায় নিয়ে এসেছেন পঁচিশতম অধ্যায় বাবু বাবুসাই আলাল আরমিলা ইমাম বুখারি রহমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন সমাজে এতিমরা যেমন অসহায় তেমনি আরেক শ্রেণীর মানুষ অসহায় তা হলো বিধবা নারী আল্লাহ আকবার বিধবা মহিলা একজন কার কাছে তার মনের কথা খুলে বলবে বিধবা নারী কার কাছে তার আবেদন নিবেদন পেশ করবে বিধবা নারী কার কাছে সে কি জানাবে নেই তার সুযোগ সুতরাং সমাজে আল্লাহ সুবহানা হুয়া এমনই একটি সিস্টেম দিয়েছেন ইসলামে এমনই বিধান অসহায় অভাবগ্রস্ত অনাথ যারা তাদের প্রতি যাদের দেখার কেউ নেই ইসলাম তাদেরকে দেখাটা কত গুরুত্ব দিয়েছে তাদের দেখাটা যেন অপরিহার্য করে দিয়েছে ইমাম বুখারি রাহমহল্লা অধ্যায় বেঁধেছেন বাবু সাঁই আলাল আরমেলাতে সেই আরমেলা বিধবা নারীদের প্রতি খোঁজখবর নেওয়া বিধবা নারীদের দেখাশোনা করা বিধবা নারীদের সহযোগিতা দেওয়া সেই প্রসঙ্গেই এ অধ্যায় ছয় হাজার ছয় নম্বর হাদিস ইমাম বুখারি রহমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবি মালিক তিনি সাফওয়ান বিন সোলাইম থেকে বর্ণনা করছেন সাফওয়ান বিন সোলাইম রদি আল্লাহ তালা আনহু নবী সাল্লাহ আলী হোসাল্লাম থেকে বর্ণনা করেন নবী সাল্লাহ আলী হোসাল্লাম বলেন আসাই আর মিলাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও কাল্লাদি ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাই আর আরমিলাতি কাল মুজাহিদি ফি সাবিল্লাহ যে আল্লাহর পথে জেহাদ করে সর্বোচ্চ মূল্যবান একটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ফি সাবিল্লাহ লিপ্ত সে ব্যক্তি যে ধরনের মর্যাদা লাভ করে যে ধরনের সোয়াব লাভ করে আসাই আলাল মেলাতে ওয়াল মিসকিনে তেমনইভাবে অসহায় বিধবা নারী ও অসহায় মিসকিন দরিদ্র তাদের প্রতি যদি কেউ ভালো আচরণ প্রদর্শন করে তাদের কিছু সেবা করার চেষ্টা করে তাদের কিছু উপকার করার চেষ্টা করে এমন ব্যক্তিদেরকে রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেন কাল মুজাহিদ ফি সাবিল্লাহ আল্লাহর পথে জিহাদ করার মতোই হলো তার মর্যাদা আও কাল্লাহারাই অথবা এমন ব্যক্তির মতো যে ইয়াসুমুন্নাহারা দিনের পর দিন সে শ্যাম পালন করছে রাতের পর রাত সে তাহাজ্জুদ আদায় করে এমন ব্যক্তিকে এমন ব্যক্তি যে সোয়াব লাভ করবে নবী সাল্লাহ বলেন যে ব্যক্তি বিধবা অসহায় মিসকিন দরিদ্রদের প্রতি সহযোগিতা দিবে তাদের প্রতি যে অবদান রাখবে তার মতোই এমন ব্যক্তি সেই ক্ষেত্রে সোয়াব লাভ করবে সুবহানাল্লাহ আসুন ইসলাম একটি সমাজ সুষ্ঠু সুন্দরভাবে সমাজে অসহায় দরিদ্র তারাও যেন অধিকার পায় তারা যেন কখনো বঞ্চিত না হয় তারা যেন ব্যথা বেদনায় দুঃখ কষ্টে তাদের দিন শুধু না যায় বরং তারাও যেন আনন্দ পায় তারাও যেন নিজের জীবনটাকে সুন্দরভাবে চালাতে পারে ইসলাম এমনই সুন্দর বিধান আমাদেরকে দিয়েছে এরপর ইমাম বুখারি রহমহল্লা আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন ছাব্বিশতম অধ্যায় বাবু সাই আলাল মিসকিন মিসকিন তথা দরিদ্র অসহায় যার কিছুই চলার মতো নেই হয়তো কখনো খায় কখনো খায় না কোথাও থাকে আবার থাকার জায়গা নেই শীতের দিন কত কষ্ট বৃষ্টির দিন কত কষ্ট এমন অসহায় দরিদ্রদের প্রতি সদাচরণ করার দরিদ্রদের সহযোগিতা তাদের সেবা দেওয়া এ প্রসঙ্গে এ অধ্যায় নিয়ে এসেছেন ইমাম বুখারি রাহিমহল্লা ইমাম বুখারি রাহিমহল্লা ছয় হাজার সাত নম্বর হাদিস যে হাদিসটি আগে আমরা পড়েছি রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলেন আসা আল আরমেলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিল্লাহি একজন মানুষ যে অসহায় বিধবা নারী এবং মিসকিন দরিদ্র এদের প্রতি যে ভালো আচরণ করবে তাদের প্রতি যে সহযোগিতা দিবে তাদেরকে যে খাওয়াবে তাদেরকে যে পড়াবে তাদেরকে যে থাকার ব্যবস্থা করে দিবে এমন ব্যক্তি কাল মুজাহিদি ফি সাবিল্লাহ যে আল্লাহর পথে জিহাদে রয়েছে সেই ব্যক্তির মতোই মর্যাদা সেই ব্যক্তির মতোই সম্মান সেই ব্যক্তির মতোই সব লাভ করবে কালকা এম অথবা এমন ব্যক্তি কালকা এম লাফতরু ওয়াকাসা এম লাফতেরু অথবা এমন রাতের পর রাত যিনি আবাদত করছেন কখনো ক্লান্ত হন না অথবা দিনের পর দিন যিনি সিয়াম পালন করছেন কখনো সিয়াম ছাড়েন না এমন ব্যক্তি যে সব লাভ করবে তার এই বিশাল নফল আবাদতের মাধ্যমে সেই ধরনের সব আল্লাহ সুবাহানহতালা দান করবেন তাকে যিনি একজন অসহায় দরিদ্র বিধবার সহযোগিতায় এগিয়ে এসেছেন যিনি একজন অসহায় নিঃস্ব ব্যক্তি মানুষ মিসকিনের সহযোগিতায় এসেছেন আল্লাহ সুবহানা আমাদেরকে সেভাবেই সে পথে অগ্রসর হয়ে তাদের সাথে সহযোগিতা ও সুন্দর আচরণ করার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে ইসলাম একটি বাস্তব জীবনাদর্শ মানুষের জীবনের বিষয়গুলি আল্লাহ সুবাহানা হওয়া আলা জানেন এবং সেগুলি সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন ব্যবস্থা দিয়েছেন আমরা মেনে চলার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু